আমি ভালোবাসি আকাশে রইনি ভালোবাসি সাপলা ফোটা বিল ভালোবাসি বিকেলের সোনা রোদ গধুলি ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি আকাশে রইনি ভালোবাসি সাপলা ফোটা বিল ভালোবাসি বিকেলের সোনার গধুলি ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি তারাদের ঝিলমিল ধীর ধীর বাতাসে কম্পন কাশবন শিশির ভেজা ঘাসে দেখে চঞ্চল মন ঝির ঝির বাতাসে কম্পন কাশবন শিশির পথ ঝোপঝাড় পেরিয়ে আঁকা বাঁকা পথ ভালোবাসি উড়ে চলা গাম ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি আকাশে রইনি ভালোবাসি সাপলা ফোটা বিল ভালোবাসি বিকেলের সোনা রোদ গধুলি ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি তারাদের ঝিলমিল পাংশ মেঘে দেখো গুরু গুরু ডাক নাহিয়া ওঠে কোন ঝিয়ারি জ্বলছে পাংশ মেঘে দেখো গুরু গুরু ডাক নাহিয়া ওঠে কোন ঝিয়ারি কথা একে যায় নিমিলিত চোখে তার রূপ কথা একে যায় ভালোবাসি পৃথিবী সব ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি আকাশে রইনি ভালোবাসি শাপলা ফোটাবিল ভালোবাসি বিকেলের সোনা রোদ গধুলি ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি আকাশে রইনি ভালোবাসি শাপলা ফোটা বিল ভালোবাসি বিকেলের সোনা রোদ গধুলি ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি তারাদের ঝিলমি ভালোবাসি তারাদের ঝিলমি ভালোবাসি তারাদের ঝিলমি ভালোবাসি তারাদের ঝিলমি